শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন জাতীয় শিশু কিশোর সাহিত্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা কোরআনের সায়াতলে অ্যালবামটিতে যারা কথা সুর ও কণ্ঠ দিয়েছেন মাওলানা নুরুল ইসলাম বিন রাফিক অলি উল্লাহ আল মিসবা এইচ এম আবু রায়হান হাফেজ রফিকুল ইসলাম সাব্বির হোসাইন শামীম ও ইয়াসিন আরমান সার্বিক সহযোগিতায় মাওলানা ইকবাল হোসাইন ফরাইজি সার্বিক দিক নির্দেশনায় মাওলানা শাহাদাত হোসাইন নোমানি উপস্থাপনায় ছিলাম আমি সাব্বির হোসাইন শামীম যোগাযোগ শূন্য এক সাত সাত শূন্য দুই তিন দুই এক দুই তিন শূন্য এক ছয় দুই আট এক দুই শূন্য দুই চার শূন্য আল্লাহ হাফেজ